যে করেছেন সেই ওয়াদা আমাদের উপরে বাস্তবায়ন হবে উদাহরণও পেশ করেছিলাম আমাদের শারীরিক সুস্থতার জন্য ডাক্তার সাহরা বলে থাকেন যে আপনি সুস্থ পর্যন্ত এই ওষুধ খেবেন আর এই এই জিনিসগুলো খেবেন তাহলে ওষুধের ক্রিয়া নষ্ট হয়ে সেইখানে যদি কেউ ওষুধ খায় আর নিষিদ্ধ জিনিসগুলো বর্জন না করে তো ডাক্তারের সাজেশনে সে সুস্থ হইতে পারবে না এবং সেই জন্য ডাক্তারকে দোষ দেওয়া হয়েও সেই কথা কথা ডায়াবেটিস রুগী এটাকে কন্ট্রোল করার জন্য ডাক্তার সব ওষুধ দিতে শারীরিক অর্জন করতে বলেছেন ব্যায়াম করতে বলেছেন মিষ্টি কম খাইতে বলেছেন এখন সে ঔষধ খাইল শারীরিক অর্জেশও নেই আর মিষ্টিও বন্ধ করল এই লোকটা চিকিৎসা হবে না ডায়াবেটিস কন্ট্রোলে আসবে না বলছে ভবিষ্যতে মারাত্মক সমস্যা হবে তার শরীরের এক এক পার্ট নষ্ট হইতে চোখ চলে যাবে দাঁত সব চলে যাবে এই করতে করতে শেষ ডাক্তার সাহেব তো ফর্মুলার ঠিকই শারীরিক বাহ্যিক স্বার্থের জন্য আল্লাহ দিচ্ছেন রুহানি স্বার্থের জন্য এগুলো করো এগুলো ছাড়ো আমার লেখা কিতাবুল ইমান গুনাহের অধ্যায় করে দেখেন সেখানে একশত পঁচিশের মতো গুনাহে কবিরার একটা তালিকা দেওয়া হয়েছে এগুলো ছাপতে হবে টেলিভিশন খেলা যায় এটা ছাড়তে রাখবে এই লোকটা নামাজ দ্বারা রোজা দ্বারা তেলাওয়ার দ্বারা কলমের মধ্যে শান্তি হাসিল হবে যেহেতু সে গুণায় ডুবে আছে এই জন্য নামাজের ফায়দা সে পাবে না তেলাওয়াতের ফায়দা সে পাবে না সাহায্যের ফায়দা সে পাবে না যখন গুণা না থাকে এগুলো দুঃখজনক নামাজের ঘরগুলোকে আমরা সিনেমা হল বানায় রাখি টেলিভিশন আর বিসিআরের এমন ঘর করে মুসলমানদের ঘরগুলো ইহুদি নাসারদের কাজ করাতে প্রত্যেকটা ঘর এক একটা সিনেমা হল দল হয়ে গেছে দলের ভিতরে এই ধরনের ছবি দেখার যে আগ্রহ আছে কোরআন তেলাওয়াতে সে আগ্রহ এইগুলো প্রথমে কলবে ঢুকছে কলবে ঢুকছে বলেই ঘরে ঢুকছে এমনি কেটে নেয় সে আগে তার কলবে ঢুকছে পরে ঘরে ঢুকছে তারপর আমরা ধ্বংস হয়েছে আমাদের নামার রোজার তাফসির নষ্ট হয়ে গেছে এই জন্য গুণা থাকতে হবে গুণাকে জারি রেখে নেতাদের ফায়দা পাওয়া যাবে এজন্য এই গুণার বয়স হয়েছিল এই হাদিস দিয়ে যে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন গোনাফেকের আলাপ ছিল আলাপ ছিল বলা হবে অবশ্যই গুণায় কবিরা হবে গুণায় কবিরা মুনাফিকের মধ্যে তো এগুলো থাকবেই কোনো মুসলমানের মধ্যে থাকতে পারে মুসলমানের মধ্যে থাকলে প্রাথমিক পর্যায়ে তাকে তো মুনাফিক ফতোয়া দেওয়া হবে না বলা হবে যে তুমি মুসলমান কিন্তু তোমার ভিতরে মুনাফিকের এই ঘটনাগুলো আছে যদি এইগুলো না ছাড়ো এগুলো অভ্যাসভাবে চালাইতে থাকো এই খাতনাত গুলো এই বদভ্যাস গুলো একসময় তোমাকে পিওর মুনাফেক বানাই দেবে প্রথম পর্দায় সে মুসলমান কিন্তু তার ভিতরে মুনাফেকের আলামত পাওয়া যাবে এইভাবে সারা জীবন চলবে না যদি সে তোবা না করে এগুলো না ছাড়ে এই আলামত তাকে পিওর মুনাফেক পর্যন্ত পৌঁছাই দেবে যে বেমান মানে দুনিয়া থেকে বিদায় করে কাজেই এগুলোকে বর্জন করতে হবে থাকতে হবে তো আলহামদুলিল্লাহ এই মুনাফেকের যে তিনটা আলামত এর দুটার উপরে আমি কিছুটা ব্যাখ্যা তফসির আপনাদের মধ্যে আরোপ করেছি যেটা হাত টাকা মোনাফেকের আলামত কথা বলে তো মিথ্যা বলে অবাস্তব বলে কোনো ফায়দা নেই অনেক মিথ্যা বলে একটু বিবাদে পড়ে বলে মিথ্যা বললে তার পাঁচশো টাকা লাভ হয়ে যেত যদিও না যায় তবু সে একটা ফায়দা মনে করে বলছে মিথ্যাটা খারাপ মোনাফেক এমন এক জিনিস কোনো ফায়দা নেই একে মিথ্যা বলে দরিদ্র হয়ে গেছে তাদের এই প্রসঙ্গে আমি এমন কিছু জিনিস বলেছিলাম যেগুলোকে আমরা সামাজিকভাবে মিথ্যা মনে করি না বরং এক ভাইয়ের উপকার মনে করি এক ভাইয়ের উপকার মনে আরাম করে যায় কাজ করে উপকার করতে বলা হয় এবং সেটাকে উপকার করা হবে না ডাক্তার সামলাবে অবাস্তব মেডিকেল সার্টিফিকেট দিচ্ছেন স্বাস্থ্য নিয়ে নামে এই ভাইকে একটু উপকার করলাম বিপদ দূর করে দিলাম আসলে তা করে নাই ভাইকে অন্যায় কাজের উপরে সহযোগিতা করে নিষেধ বলা তাহলে আলাল ইসমি ওয়াল ওয়ান কাউকে গুনার কাজে সাহায্য করবে মিথ্যা সার্টিফিকেট দিয়ে গুনার কাজে সাহায্য করবে মিথ্যা মেডিকেল সার্টিফিকেট দিল অসুস্থ দেখাইল তাকে গোলার কাজে সাহায্য করল এবং সে লোকটা আল্লাহ নেয়ামতের নাশুকুরি করল আসলে তো আল্লাহ তাকে অসুস্থ করেন সেই সুবিধা আদায় করার জন্য অসুস্থ দেখায় এতে সে আল্লাহ আজাদকে দাওয়া ছিল আল্লাহ আজাদকে দাওয়া ছিল দেখা যাবে অদূর ভবিষ্যতে সে মারাত্মক অসুস্থ হয়ে গেছে সুস্থ থেকে না অসুস্থ দেখাইছিল এটা শাস্তি আল্লাহর পক্ষে না দেবে সিরিয়াস অসুস্থ হয়ে গেছে আবার পড়ার জামানায় আমার এক সাথী ক্লাস করে সে দেরি করে আসতে তোমার দেশের আইনে তার নাম কাটা গেছে কি কি সে এই অন্যায় থেকে বাঁচার জন্য দরখাস্তে লিখলো আমি বাড়িতে অনেক খোলা হয়েছিল চলাফেরা করতে পারতেছিলাম না তাই লিখতেছিল সাময়িক শাস্তি থেকে সে বেঁচে গেছে আমার নিজের চোখে দেখা গেল না এবং দাঙ্গির সিলসিলা শুরু হল এটা কয়েক মাসের মধ্যে সম্ভব একটা সাড়ে চার তিনটা সাংঘাতিক কষ্ট লাগবে আমরা তো বুঝতেছি তো উস্তাদের কাছে মিথ্যা রিপোর্ট দিচ্ছে সে আল্লাহর গজব দাওয়াত দিতে শুরু হয়ে গেছে এই ধরনের সার্টিফিকেট দেওয়া শরিয়াতে দায়ের নেই সুস্থ থেকে অসুস্থ প্রকাশ করা আল্লাহ ন্যায়ামতের না শুকরি আল্লাহ মতন আমার ন্যায়ামতের না শুকরি করলে কিন্তু আদাব এলা শরীর আমার কঠিন আদাব তোমার পাওয়া এই এই ধরনের মেডিকেল সার্টিফিকেট দেওয়া এই ধরনের চারিত্রিক সার্টিফিকেট দেওয়া যেটা আমরা পরের উপকার মনে করি হারাম এগুলো মিথ্যা তারপরে ওয়াদা খেলাফ এর উপরে ব্যাখ্যা দেওয়া হয়েছে স্বয়ং আল্লাহ রসুলের ঘটনা বলা হয়েছে মহাবা ঘটনা বলা হয়েছে আমরা যে কিছু অর্ডারগুলো আমি করতেছি এটাও পেশ করা হবে আপনি একটা দেশে বাস করেন ওই দেশে নাগরিক যখন আপনি হইলেন সরকারের সাথে ওয়াদা হয়ে গেল যে আপনি এই সরকারের বৈধ কানুনগুলো মানবেন অবৈধগুলো মানা যাবে না কারণটাই মানা যাবে না তা আকারে মাসলুক কিন্তু এই মাসিয়াতিল আলেক খালেককে নারাজ করে কারোর কথা বলা যাবে না কোনো গভর্নমেন্ট হ্যাঁ না কোনো পীর আউলিয়া না পিলাবার পার ঠাকুর হ্যাঁ এই জন্য শর্ত লাগাইছে বৈধ কানুনগুলো মানতে হবে ওটার উদাহরণ হচ্ছে তার ট্রাফিক আইন বানাইছে গাড়ি পার্কিংয়ের আইন বানাইছে এই ধরনের বিভিন্ন আইন সরকার নামে খাজনা দিতে হবে ইলেকট্রিক বিল দিতে হবে এরকম নানান আইন বানাইতে যেগুলো কোরআন হাতের সাথে সংঘর্ষ করে না সেগুলো মানতে হবে এটা ওই দেশের নাগরিক হওয়ার কারণে ওই গভর্নমেন্টের সাথে ওয়াদা হয়ে গেছে আবার তখন বিচারে দিয়ে দেশে গেলেন বিছানার সাথে সাথে আদা হয়ে গেল ওই দেশের যত বৈধ আইন আছে তাই না দেশ ওগুলো আপনি মানবেন দেশের আইন অমান্য করতে পারবেন না আইন যদি থাকে ওই দেশের ডলার আপনাকে ব্যাংকে ভাঙাইতে হবে ব্যাংকে ভাঙাইতে হবে বাইরে ভাঙলাম তারপরে দুশো টাকা বেশি পাইলেন তো সেই দুশো টাকা দিয়ে খাইলেন খাওয়া হারাম হয়ে গেল কাপড় কিনলেন লেবাস হারাম হয়ে গেল যেখানে লাগাইলেন হারাম হয়ে গেল যদি আইন থেকে লোকদের থেকে ব্যাংকে ভেঙে গেল ব্যাংকে ভেঙে গেল জানতে হবে ওই দেশের আইন ভিসা দেওয়ার সাথে সাথে এটা আপনার আবার বলে শরীয়তের পক্ষ থেকে দায়িত্ব হয়ে গেল শুধু দেশের আইন থাকলো না তার শরীয়তের হুকুম হয়ে গেল আমি পেশ করছিলাম আপনার থানবীর রহমাতুল্লাহ ইসলাম উনি লাইনে দাঁড়ায় গেছে ট্রেনে চড়বেন তো নির্দিষ্ট পরিমাণ থেকে বেশি ওজনের মাল ওনার কাছে আছে এই মালটা ওজন করায় মার্শাল দেওয়ার জন্য উনি লাইনে দাঁড়িয়ে তখন ব্রিটিশ গভর্নমেন্ট এদের চালাই কাফেররা চালাই কিন্তু ওই আইনটা কিন্তু কোরআনের পক্ষে হাদিসের পক্ষে বিরুদ্ধে না উনি লাইনে দাঁড়াই টিটি বলতে শুধু আপনার লাগবে না চলেন আমি আসি করতেছে কতদূর যাইব দেখেন অমুক পর্যন্ত যাইব তারপরে স্মৃতিকে বলে দিচ্ছি মেয়েটিকে কতদূর যাইব দেয়ালের শেষ পর্যন্ত তাহলে তো আরো আগে যাবো তাহারে কোথায় যাবো আমাদের তো আল্লাহর কাছে করতে হবে সেখানে জব দিয়ে করতে হবে সেখানে তুমি জবাবদিহি করে দিবে না ব্রিটিশ গভর্নমেন্ট বই তো তিনি মানলে খলিফা তার ছেলের বয়স তেরো বছর উনি হাত টিকিট চলার কারণে তার খেলাফত ক্যান্সেল করে দিলেন তুমি তরিকাটা কিচ্ছু বলবে শুধু কিচ্ছু বলবে হ্যাঁ এগুলো ছিল ওয়াদা খেলা যখন দেশের নাগরিক হয়েছি বৈধ কারণ মানতে হবে না মানলে ওয়াদার খেলাফি আপনার আমার ভিতরে মুনাফেকের আলাদা পাওয়া গেল তা বরং করুন পরিণতির দিকে আপনাকে আমাকে নিয়ে যাবে একটা বিষয় রয়ে গেছিল সেটা হলো এই তুমি না খর যখন তার কাছে আমানত রাখা হয় তো সে আমানতের খেয়ানত করে এটা মুনাফেকের তিন নম্বর আলাদা আমানতের খেয়ানত হ্যাঁ আমানতের এই ব্যাপারে হাদিস আছে লা ইমান লিমান লা আমানাত লাহু যার ভিতরে আমানতকারী নেই তার ইমান নেই তিন নম্বর আলামত মনে আমানত আমানতকারী নেই আমাদের সমস্যা হচ্ছে এই শরিয়াতে যে আমানতদারির কথা বলতেছে যার উল্টাটা হলো খেয়ানত আমানতের বিপরীত সাইড হলো খেয়ানত এই আমানতটা আমাদের ব্রেনের মধ্যে একটা ছোট্ট মানার জন্য ব্যবহৃত আমাদের ব্রেন আমাদের বুঝ অনুযায়ী এর অর্থটা খুব ক্ষুদ্র পরিসরে আছে কিন্তু শরীয়তের দৃষ্টিতে এর অর্থ এত সীমিত নয় আরো ব্যাপক আমাদের দেহের মধ্যে ব্রেনের মধ্যে আমানতের খেয়ানাত চলে এই কারো কাছে কিছু আমানত রাখা হয়েছিল টাকা হোক অলঙ্কার হোক যে কোনো জিনিস হোক আমানত রাখা হয়েছিল সে ওটা নিজের কাজে লাগাই দিল টাকাগুলো ভেঙে ফেল খরচ করে এখন আর ফেরত দিতে পারছেন না বা অনেকে অস্বীকারই করে দিচ্ছে আমার কাছে আর কিছু না কাছে কেউ অস্বীকার করতেছে আর কেউ বলে ভাই আমি তো খরচ করে দিচ্ছি এখন তো আমার কাছে টাকা নেই আমরা মনে করি এইটা হলো আমানতের খেয়াল তার কাছে রাখা হয়েছিল কিন্তু যখন চাওয়া হলো তা দিল আমার সিলসিলাতে আমানতের এই ব্যাখ্যা কিন্তু কোরআন হাদিসে দেখা যাচ্ছে এর ব্যাপক অর্থ আছে আবার কিন্তু খাস খাস অর্থ আছে আমাদের ব্রেনে যেটা আছে এটা সাত অর্থ আমাদের আরো অনেক খাস অর্থ আছে পরে বলবো ইনশাআল্লাহ কারো কাছে যিনি ধার আনলেন ধার কাজ করে আমার ফেরত দিবেন যেটা আপনার কাছে আমার জিনিসটার কোনো ক্ষতি না খেয়াল রাখবে একটা পাত্রে করে আপনার বাসায় কিছু পাঠাইছে সাথে সাথে ওটা খালি করে ফেরত দেওয়ার দরকার ছিল আমরা দেই না ওই বর্তনটা আপনার কাছে আমার ওটা আপনি নিজের সাথে ব্যবহার করতে পারবেন না কারো কাছে একটা বই আনছেন পড়ার জন্য দিদি বই কারো আমানত সংরক্ষণ করতে হবে এমন না পড়লেন আপনি শুয়ে যে হ্যাঁ ফিস নষ্ট হয়ে বাইন্ডিং নষ্ট হয়ে খেয়াল আছে হ্যাঁ বইটা আমানত আপনি এক জায়গায় চাকরি করেন তার সাথে কথা হয়েছে আট ঘন্টা ডিউটি করবেন এত বেতন আপনাকে দিবে তো মালিকের পক্ষ থেকে আট ঘন্টা আপনার কাছে আমার আপনি কম দেন ডিউটি আপনি আমানতের খেয়াল রাখবেন আমানতের সাতটা পাত্র আল্লাহ তাদেরকে আলেম বানাইছে মুসলমান জনসাধারণের ফর্জে আইন পরিমাণে এল ফর্জে আইন মানে ওই পাঁচটা ইমান আকিদা ঠিক করা ইবাদত মন্দিরে সুন্দর তরিকে করা বৃদ্ধিক হালাল রাখা বান্দার ভাত আদায় করা আত্মশুদ্ধি করা এই পাঁচটা জিনিসের এলের হাসিল করা ফর্জে আইন আল্লাহ তাকে আলেন মানে তার কাছে মুসলমান যারা সাধারণের এই পাঁচটা জিনিসের হেল আমানত থাকবে যদি পাঁচটা জিনিস জনগণকে না শেখায় সে খেয়ানত আল্লাহ কাছে জব নিয়ে করতে পারবে না ওই হুজুরের জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে খেয়ানত করছে আল্লাহ দায়িত্ব দিচ্ছিলেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম আন তুআতুল আমানাত ইলা তাকে কোন পোস্টে বসানো হয়েছে হ্যাঁ। তো এই পোস্টে জনগণের যে সমস্ত কাজ হয় এইগুলো আপনার সাথে আমারও কাজেই জনগণ যখন আসবে তার কাজ করে দিতে এর জন্য আলাদা পয়সা নিলে ঘুষ হবে কষ্ট বসানোর অর্থই আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওটা জনগণের কিছু কাজ আপনাদের আমানত দেওয়া এই কাজটা করে আমার পয়সা নেবেন অথচ এই কাজের জন্য আপনাকে বেতন দেওয়া হয়েছিল ওই পয়সাটা খারাপ আমার জনগণকে ঘুরাইবেন আজকে না কাজ কাল না পরশু বিনা হ্যাঁ? কারণ বিনা কারণে আপনি পাবলিককে ঘুরাইলেন না রাস্তা করে দিলেন না রাস্তা আপনার উপরে রাস্তা করা আপনি খেয়াল করলেন